আবদুল্লাহ ইবনু আমর রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন চারটি স্বভাব যার মধ্যে পাওয়া যাবে সে খালিস মুনাফিক বলে গণ্য হবে যে ব্যক্তি কথা বলার সময় মিথ্যা বলে আর অঙ্গীকার করলে ভঙ্গ করে প্রতিশ্রুতি দিলে বিশ্বাসঘাতকতা করে যখন ঝগড়া করে গালাগালি করে যার মধ্যে এগুলোর কোনো একটি স্বভাব পাওয়া যাবে তার মধ্যে নিফাকের একটি স্বভাব পাওয়া গেল যতক্ষণ না সে তা পরিত্যাগ করে